আল্লাহ বারিক আলী আজকের বিষয়বস্তু হচ্ছে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের পবিত্র পরিবারের এমন এক ব্যক্তিত্ব যিনি এই পবিত্র পরিবারের প্রথম স্থানে অনেক আলেমদের মতে আর অন্যান্য আলেমদের মতে তার দ্বিতীয় স্থান রয়েছে এই পরিবারে যে পরিবারকে আল্লাহ বাকরবুল আলমিন সার্টিফিকেট দিয়েছেন কোরআনুল করিমে পবিত্রতার তার নাম হচ্ছে আয়েসা সিদ্দিক রাজি আল্লাহ তালহা তার সম্পর্কে যদি আলোচনা করা যায় হক আদায় করে তাহলে যথেষ্ট সময়ের প্রয়োজন রয়েছে আর তার জীবনের ওপরে এমন কি কিতাবও লেখা হয়েছে তো তার সম্পর্কে সংক্ষিপ্ত এক ঘন্টার আলোচনায় যতগুলি কথা নিয়ে আসা সম্ভব আপনাদের সামনে সেই কথাগুলি পেশ করার চেষ্টা করব বিশেষ করে কোরআন এবং হাদিসে তার সম্পর্কে তার ফজিলত সম্পর্কে তার মর্যাদা সম্পর্কে যেসব কথা বর্ণিত হয়েছে আল্লাহ ফাকরবুল আলমিন সুরায় আহজাবে আয়াত নম্বর তেত্রিশে আহলে বাইত অর্থাৎ পীর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের পবিত্র পরিবার সম্পর্কে এরশাদ করছেন আহলাল নিঃসন্দেহে আল্লাহ পাক চান যে হে আহলে বৈত হে নবী পরিবারের সদস্যরা তোমাদের থেকে অপবিত্রতা দূর করবেন আল্লাহ তোমাদের থেকে অপবিত্রতা না কি যত রকমের ত্রুটি রয়েছে ভুলভ্রান্তি রয়েছে সেগুলিকে দূর করতে চান আল্লাহ অয়তা হেরাকুম তথেরা এবং তোমাদেরকে সুন্দর করে পাক পবিত্র করতে চান আল্লাহ পাক রবুল আলমিন যেন এই আয়াতে সার্টিফিকেট দিয়েছেন যে এই আহলে অর্থাৎ নবী করিম সাল্লা সাল্লামের পবিত্র পরিবার তারা নাপাকি মুক্ত তারা ত্রুটি মুক্ত এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমে পবিত্রতা দান করেছেন তাদের সম্পর্কে পবিত্রতার ঘোষণা করেছেন তাদের ইমান সম্পর্কে তাদের এবাদত বন্দিগী সম্পর্কে তাদের আকিদা বিশ্বাস সম্পর্কে তাদের আমল সম্পর্কে তাদের আখলাক চরিত্র সম্পর্কে তাদের আচার আচরণ সম্পর্কে আল্লাহ ফাকরবুল আলমিন এই সার্টিফিকেট দিয়েছেন যে ওয়তা হেরকম তৎহিরা তোমাদেরকে পাক পবিত্র করতে চান আহলে বাইত সম্পর্কে আলোচনা এটি একটি সবাবের কাজ নেকির কাজ এবং তাদের আলোচনার উদ্দেশ্য শুধু কাহিনী শুনিয়ে দেওয়া নয় কিছু ঘটনা শুনিয়ে দেওয়া নয় বরং উদ্দেশ্য হচ্ছে আমাদের বাস্তব জীবনে তাদের অনুসরণ করা তাদের ইকতিদা করা তাদের আদর্শে আদর্শিত হওয়া তাদের পথে চলা আল্লাহ ফাকরবুল আলমী যেখানে সাহাবাই কেরাম এবং সাহাবিয়াত সাহাবাই কেরামের দল নারী হোক আর পুরুষ তাদের কথা উল্লেখ করেছেন ওসাবেকুন আল আউআলুন মিনাল আনসার আয়াত নম্বর একশোতে মহান আল্লাহ ইসাদ করেছেন আনসার আনসার যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে প্রথমে আল্লাহ ফাকরবুল আলমিন মহাজেরিন আনসার অর্থাৎ সাহাবাই কেরাম নরনারী তাদের প্রশংসা করেছেন তাদের কথা উল্লেখ করার পরে উল্লেখ করেছেন এবং যারা নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে এখলাসের সাথে সততার সাথে তাদের অনুসরণ করবে কেমত পর্যন্ত যারা আসবে মমিন মমিনাত মমিন পুরুষ মমিন নারী এবং তারা সাহাবাই কেরামের দল সাহাবাই কেরাম নারী হোক আর পুরুষ হোক সাহাবিয়াত হোক তাদের যারা অনুসরণ করবে এখলাসের সাথে সততার সাথে অন্তরের আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের খাতিরে পার্থিব গরজে নয় অসৎ উদ্দেশ্য নিয়ে নয় শুধু ভালোবাসার প্রদর্শনী করল কিন্তু অসৎ উদ্দেশ্য নিয়ে যেমন এক রকমের বাতিল ফিরকা রয়েছে যারা মাত্র কয়েকজনের ভালোবাসার প্রদর্শনী করে কিন্তু বাকি সমস্তের সাথে তারা শত্রুতা রাখে যাদেরকে সবাই চেনে এবং যাদের বিভ্রান্তি গুমরাহি সম্পর্কে একজন মুসলিম যদি সত্যি তার দিন ইসলাম সম্পর্কে সামান্য জ্ঞান রাখে তাহলে সে ওয়াকিফাল তো আল্লাহ ফাকরবুল আলম এখানে প্রশংসা করেছেন সাহাবাই রামগণের এবং সাহাবাই কেরামের অনুসরণের কথা সাহাবেকেরাম গণের অনুসরণ কথা উল্লেখ করেছেন তাদের যারা আন্তরিকতার সাথে অনুসরণ করবে আমরা সেই জামানা পাইনি কিন্তু আমরা অনুসরণের আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে নিয়ামত দান করেছেন আল্লাহ আমাদেরকে সুযোগ দান করেছেন মুসলিম পরিবারে আমাদেরকে জন্ম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদের যখন মুসলিম করেছেন জন্মগত তাহলে আল্লাহর এই রাস্তাটি আছে এহসান সুতরাং আমরা যদি সত্যি অনুসরণ করি তাঁদের সাহাবাই কেরাম এবং সাহাবিয়াদের তাহলে আল্লাহ পাক কি দেবেন যেমন সাহাবাই কেরামদেরকে দেবেন আমাদেরকেও তা থেকে মাহরুম বঞ্চিত রাখবেন না তাই আল্লাহ বলছেন রাজু আল্লাহ আনহম বরাদু আনহম আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাবেন এবং তাদেরকে আল্লাহ সন্তুষ্ট করে দেবেন রাজি করে দেবেন যেমন সাহাবাই কেরামগণকে দেবেন নরনারী ওই রকমই তাদের পরে তাবিন তাবা তাবিন অনেকে মনে করে মানে শুধু তাবিন অর্থাৎ যাদের সাহাবাই কেরামের সাথে মোলাকাত সাক্ষাৎ হয়েছে না মানে যারা অনুসরণ করেছে নিষ্ঠার সাথে এখলাসের সাথে কেমত পর্যন্ত যারা অনুসারী হবে সাহাবাই কেরামের দলের জীবনের প্রতিটি ক্ষেত্রে যে ক্ষেত্রগুলির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি চাইছে যে ক্ষেত্রগুলোকে দিন মনে করে পালন করে কারণ দুনিয়ার কিছু কাজকর্ম রয়েছে ব্যবসা বাণিজ্য রয়েছে যেগুলি সেই জামানায় ছিল না সেগুলি ক্ষেত্র এর অন্তর্ভুক্ত নয় কিন্তু যেই ক্ষেত্রে আপনি কোনো কাজ করে কোনো আকিদা বিশ্বাস রেখে কারো সাথে ভালোবাসা রেখে আপনি আল্লাহ সন্তুষ্টি চান আর পরকালের মুক্তি চান অর্থাৎ দিনের ক্ষেত্রে তো আল্লাহ পাক বলছেন যে তাদের উপর আল্লাহ রাজি হয়ে যাবেন এবং তাদেরকে আল্লাহ এত দেবেন নিয়ামত অনগ্রহ করবেন তাদের উপর যে তারাও আল্লাহর উপর রাজি হয়ে যাবে এবং তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আর ওয়াত আলহম জান্নাত তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন সাহাবাই কেরামগণের জন্য এবং সাহাবিয়াদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন তো যে কথাটি এখানে বলার উদ্দেশ্য এটি হচ্ছে তাদের অনুসরণ করা হচ্ছে আমাদের উদ্দেশ্য তাদের জীবনী সম্পর্কে আমরা জানবো কিছু কথা যতটুকু আল্লাহ জানার তৌফিক দেবে তারপরে তাদের অনুসরণ করব। আমাদের মা বোনেরা অনুসরণ করবেন নবী করিম সাল্লা সাল্লামের আজওয়াজ মোতাহরাতের নবী করিম সাল্লা সাল্লামের মেয়েগণের নবী করিম সাল্লাহ সাল্লামের সাহাবিয়াতদের আর যেই ক্ষেত্রে আমাদের অনুসরণের বিষয় রয়েছে যে এমন কিছু রয়েছে ইবাদত বন্দী যেগুলি আমাদের অনুসরণের বিষয় সেগুলো সেই ক্ষেত্রে আমরা অনুসরণ করব তো এইভাবে আমরা সাহাবাই কেনাম সাহাবিয়া তাদের অনুসরণ করবে এই উদ্দেশ্যে তাদের জীবনী জানব অমুল মোহামিন আয়সা আল্লাহ আনহা আপনারা জানেন যে নবী করিম সাল্লামের বিবিগণকে আল্লাহ পাক কোরআন করিমে আমাদের কি বলে আখ্যায়িত করেছেন মা বলে আখ্যায়িত করেছেন ওয়া আজওয়া জহু উম্মাহাত আল্লাহ ফাকসুরে আহজাবে বলেছেন ওয়া আজওয়া জহু নবী করিম সাল্লাম বিবিগণ উম্মাহাত মমিনদের মা মমিনদের জননী তো আয়সা রাজি আল্লাহ আনহা উম্মুল মমিনিন তার নাম আয়সা তার পিতার নাম যেই নামে আমরা সবাই চিনি তা হচ্ছে আবু বকর সিদ্দিক সিদ্দিক তাঁর উপাধি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহ কিন্তু আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহর নাম ছিল আবদুল্লাহ যা অধিকাংশ মুসলিম ভাইরাই জানে না নাম আবদুল্লাহ এবং আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহর পিতার নাম হচ্ছে কনিয়ত আবু কোহাফা উপনাম আবু কোহাফা এই নামে প্রসিদ্ধ কিন্তু তার নাম ছিল উসমান অর্থাৎ আবু সিদ্দিক রাজি আল্লাহ আবদুল্লাহ বিন উসমান তার নাম উসমানের ছেলে আবদুল্লাহ বিন আমের বিন আমর বিন কাপ বিন সাদ বিন তাইম বিন মুর্রাহ এই মুর্রার পরে কাপ বিন লুয়াই এই মুর্রাতে এসে নবী করিম সাল্লামের সাথে বংশ পরম্পরা মায়েসা রাজি আল্লাহ আনহার বাউ বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহর গিয়ে মিলে যাচ্ছে এ থেকে আমরা বুঝতে পারলাম যে অম্মুল মোমেনিন আয়সা আল্লাহ আনহা কোরাইশ বংশের অন্তর্ভুক্ত এবং এ কথা আমাদের অনেকের জানা রয়েছে যে আরবদের মধ্যে আল্লাহ পাক সম্মানিত করেছিলেন কোরাইশকে এবং সারা বিশ্বের মধ্যে আল্লাহ সম্মানিত করেছেন আরবদেরকে ইসমাইল গোত্রকে আর এই কোরাইশ গোত্র থেকে কোরাইশ বংশ থেকেই নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ পাক যে নবী মনোনীত করেছেন বাছাই করেছেন তা সর্বশ্রেষ্ঠ গোত্র থেকে এ মর্মে হাদিস রয়েছে যে আল্লাহ ফাকরাবুল আলমিন রসুল বলছেন যে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন বিভিন্ন জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তার মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ দান করেছেন ফাউদাল কোরাইশ কোরাইশকে আল্লাহ ফাকরাবুল শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং এই শ্রেষ্ঠত্ব সম্পর্কে আরবরা একমত ছিল তাই আরবের নেতৃত্ব কাবা ঘরের নেতৃত্ব মক্কাতুল মকার নেতৃত্ব সব ন্যস্ত ছিল এই কোরাইশ গোত্রের উপর তো অমুল মমিন আয়সা রাজি আল্লাহ আনহা তাহলে কোরেশিয়া এবং তার সম্পর্কে অলমাইকরাম মন্তব্য করে বলেছেন যে ওম্মতের এই ওম্মতের যত মহিলা এসেছেন সাহাবিয়া থেকে শুরু করে সাহাবাইকরাম জামানার মহিলাদের থেকে শুরু করে কেমত পর্যন্ত সমস্ত মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী দিন সম্পর্কে এই ওম্মতের আফকাহ নেসাইল উম্মতে আলাল ইতলাক এক বাক্যে সবাই এই ক্ষেত্রে এজমা ঐক্যমত পোষণ করেছেন যে এই উম্মতে সবচাইতে বেশি জ্ঞানী মহিলাদের মধ্যে ছিলেন আয়েশা রাজি আল্লাহ আনহা তার মায়ের নাম ছিল উম্মে রুমান নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বিয়ে করলেন তাকে তার বিয়ের ঘটনা বড় ঘটনা রয়েছে এবং এই ক্ষেত্রে অনেকগুলি ঘটনা রয়েছে যতটুকু বলা সম্ভব হবে আপনাদের সামনে কিছু বরণ বলবো তার সম্পর্কে অর্থাৎ অমুল মামিন আয়সার আল্লাহ তালানহা সম্পর্কে ইমাম জাহাবি রহমতুল্লাহ আলী যে মন্তব্য করেছেন খুব সংক্ষেপে তার একটা মন্তব্য শোনাচ্ছি তার একটি প্রসিদ্ধ কিতাব আছে সেয়ার আলামিন নবালা চব্বিশ খণ্ডে রয়েছে চব্বিশ খণ্ডে প্রতিটি খণ্ড হবে প্রায় চারশো পৃষ্ঠার মতো চব্বিশ খণ্ডের একটি একটি কিতাব রয়েছে জীবনীর ওপর সাহাবাই কেরাম জীবনী থেকে শুরু করে নবিসামের জীবনী সাহাবাই কেরাম জীবনী তারপরে তাবেইন তারপরে ইমাম জাহাবি পর্যন্ত যত আইম কেরাম ওলামাই কেরাম এসেছেন মহাদিসেন এসেছেন তাদের জীবনী উল্লেখ করেছেন ওই কিতাবে তো তাতে মায়েশা রাজি আল্লাহ তালাহা সম্পর্কে যে মন্তব্য ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই করেছেন তিনি এক প্রখ্যাত আলেম ছিলেন এবং মহাদ্দিস ছিলেন ফকিহ ছিলেন ইমাম ইবিন তাইমিয়া রহমতুল্লাহ আলের ছাত্র ছিলেন ইমাম ইবিন তাইমিয়া রহমতুল্লাহ আলের যেমন তিনি একজন বড় ইমাম ছিলেন তেমন তার বড় বড় ছাত্র ছিল তার প্রসিদ্ধ ছাত্র ইমাম ইবনুল কাইম এবং দ্বিতীয় ছাত্র ইমাম জাহাবি রহমতুল্লাহ আলী তো ইমাম তারা বহু কিতাব লিখেছেন তো ইমাম জাহাবি রহমতুল্লাহ বলছেন ওয়াকানাত ইমরাতান বাইজা জমিলা রাজি আল্লাহ তাল আনহা অত্যন্ত সুন্দরী রূপবতী মহিলা ছিলেন অমিন হোমাইরা হোমাইরা জন্য তাকে উপাধি নাম দিয়ে ডাকা হতো হোমাইরা বলে ডাকা হতো আহমার মানে লাল তো খুব সুন্দরী হওয়ার কারণে তাকে হোমাইরা বলে ডাকা হতো স্নেহের সাথে নবী করিম সাল্লাম ডাকতেন বলছেন ওয়ালাম ইয়াতাজাওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাই রাহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলি বিবাহ করেছেন সবগুলি ছিল হয় বিধবা না হয় তালাক প্রাপ্তা একমাত্র আয়সরাজি আল্লাহ তালানহা ছাড়া আয়সরাজি আল্লাহ তালান একমাত্র ছিলেন তিনি কুমারী ওয়ালা আহাব্বা ইমরা আতাম হব্বাহা এবং নবী করিম সাল্লাম সমস্ত স্ত্রীদেরকে ভালোবাসতেন কিন্তু আয়সারাজি আল্লাহ তালা আনহার মতো আর কাউকে ভালোবাসেননি এত বেশি ভালোবাসতেন ওয়ালা আলাম আফি উম্মতে মোহাম্মদিন সাল্লাহ আলী সাল্লাম বাল ওয়ালাফিন নেশায় মুতলাকান নবী করিম সাল্লামের ওম্মতে মহিলাদের মধ্যে ইমরাতান আলামিনা কোন মহিলা তার চাইতে বেশি জ্ঞানী গুণী ছিল না মহিলাদের মধ্যে চাইতে কোন মহিলা জ্ঞানী গুণী ছিল না ফিদ্দুনিয়াওয়ালা আখেরা আরেকটি মন্তব্য করছেন যে তিনি প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের বিবি পৃথিবীতে দুনিয়াতেও এবং আখেরাতে আমাদের বিবিরা আখেরাতে বিবি থাকবে কিনা কোন নিশ্চয়তা আছে কোন নিশ্চয়তা নেই কোন নিশ্চয়তা নেই কারণ হতে পারে যে আপনি জান্নাতে যেতে পারলেন আপনার ইমান এবং সৎ আমল কারণ হলো আল্লাহ রহমতে আপনি জান্নাতে গেলেন কিন্তু আপনার স্ত্রীকে আল্লাহ তফিক দিল না শির কুফুরের অবস্থায় মারা গেল বেনামাজি হয়ে মারা গেল আরো কোন কাবিরা গোনা করে মারা গেল গেল আপনার আখেরাতে জান্নাতে স্ত্রী হইতে পারল দুনিয়ায় তো মাসা আল্লাহ আপনার খুব সুন্দর স্ত্রী ছিল খুব ভালো স্ত্রী ছিল খুব অনগত স্ত্রী ছিল কিন্তু জান্নাত স্ত্রী হতে পারলো না এর বিপরীত হইতে পারে মাসা আল্লাহ স্ত্রী তো মাসা আল্লাহ আপনার আমার খুব সুন্দর খুব ভালো মানুষ সে জান্নাতের হকদার হইল জান্নাতের অধিবাসী হইল কিন্তু আপনি আমি হতভাগা জান্নাতে যেতে পারলেন না আল্লাহ না করে এরকম হয় তাহলে দুইজনে জান্নাতে না যেতে পারলে আপনার সে স্ত্রী আপনার কাছে আসছে এছাড়াও হতে পারে যে একাধিক বিয়ে হইতে পারে স্ত্রীর স্বামী মরে যাওয়ার পরে বিধবা হওয়ার পরে অথবা তালাক হয়ে গেল যা কিছু হোক না কেন অন্য স্বামী হইতে পারে তার সাথে উঠতে পারে তো তার সম্পর্কে বলছেন যে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের বিবি হচ্ছেন আয়স রাজি আল্লাহ তালা দুনিয়াতেও এবং জান্নাতেও এ সম্পর্কে বেশ কিছু যতগুলি কথা বলেছেন বেশ কিছু হাদিস রয়েছে সম্পর্কে ফাহাল ফাজ আলিকা মাফখার এর চাইতে গৌরবের বিষয় কি আর হতে পারে কিছু এর চাইতে গৌরবের বিষয় কি আর হতে পারে যে পৃথিবীতে সার্টিফিকেট যে নবী করিম সাল্লামের তিনি বিবি দুনিয়াতে এবং আখেরাতে তারপরে তিনি একটি এখতলাফের দিকে যে নবী করিম সাল্লাম কোন বিবি বেশি শ্রেষ্ঠ কোন বিবির ফজিলত মর্যাদা বেশি আয়েশা রাজি আল্লাহ তাল আনহার না খাদিজা রাজি আল্লাহ তাল আনহার যদি এলমের দিকে দেখা যায় বিদ্যার দিক দিয়ে জ্ঞানের দিক দিয়ে দেখা যায় ইসলামের এই এলমি খেদমত জ্ঞানগত খেদমতের দিকে দেখা যায় এবং নবী করিম সাল্লামের ভালোবাসার দিকে দেখা যায় তার পিতার দিকে দেখা যায় অবকার সিদ্দিক রাজি আল্লাহ আনহর দিকে ইত্যাদি ইত্যাদি বেশ কিছু দিক রয়েছে তাহলে মনে হবে যে আয়সা রাজি আল্লাহ আনহা প্রথম স্থান দখল করে আছেন নবী করিম সাল্লামের আজম তারা বিবিগণের মধ্যে কিন্তু খাদিজা রাজি আল্লাহ আনহা অমুল মোমেনিন তার দিকে যদি নজর দেন যেই সময় খাদিজা রাজি আল্লাহ তালা ইসলামের সাহায্য করেছেন রসুল্লাহামের সাহায্য করেছেন তখন কেউ সাহায্য করার ছিল না যখন হীরা পাহাড়ের গুহায় যেতেন আবার সেখান থেকে আসলেন বিব্রত অবস্থায় পরেশান হাল অবস্থায় কি হবে কি হবে এতে তখন যে সান্ত্বনার মানে বলেছিলেন স্ত্রীর পক্ষ থেকে যে সান্ত্বনা পেয়েছিলেন এবং যে সাহায্য সহযোগিতা পেয়েছিলেন ইত্যাদি বিশেষ করে আর্থিক সাহায্য সহযোগিতা অর্থ দিয়ে দিনের যে খেদমত করেছেন এই উম্মতের নবী করিম সাল্লা সাল্লামের নিয়ে আসা দিনের দিন ইসলামের এই খেদমত খাদিজা রাজি আল্লাহ আনহাকে আল্লাহ পাক প্রথম তৌফিক দান করেছেন তো এই দিকটা দেখলে অনেক আলেমগণ তাকে ফজিলত দিয়েছেন যে আয়সা রাজি আল্লাহ আনহার চাইতে মর্যাদা খাদিজা রাজি আল্লাহ আনহার বেশি সেই জন্য এখানে গিয়ে বলছেন যে আমার মতে ওয়াইন কানা সিদ্দিকাতে খাদিজা শাহওয়ান লাউল হাকু যদিও খাদিজা তালানহার এত বড় মর্যাদা রয়েছে যেখানে হয়তো আয়সা রাজি আল্লাহ তালানহা পৌঁছিতে পারবেন না আল্লাপাক কেন বলেছেন ফাউকা আলিম যতই যোগ্য ব্যক্তি হোক না কেন যতই জ্ঞানী ব্যক্তি হোক না কেন যতই শিক্ষিত ব্যক্তি হোক না কেন যতই বড় আলেম আর মহাদেশ হোক না কেন তার চাইতে বড় কেউ পৃথিবীতে আছে আলিম কিন্তু এই কথা আমাদের স্মরণে থাকে না আমাদের বাস্তব জীবনে আমরা যে কোনো সাবজেক্টের উপরে কেউ যদি আমরা একটু ভালো হয়ে যায় তো ভাবি যে হামচুনি দিগার নিস্ত আমাদের সে ফার্সি ভাষী বলে আমার মতো আর কেউ নেই ড্রাইভার যদি ভালো ড্রাইভার হয়ে যায় আমার চেতে কে মেকানিক যদি ভালো মেকানিক হয়ে যায় আমার চেতে আর কেউ বেশি বুঝে যদি ইঞ্জিনিয়ার ভালো হয়ে যান আমার চেয়ে বড় ইঞ্জিনিয়ার কি আছে ডাক্তার যদি হয়ে যান আমার চেয়ে বড় ডাক্তার কি আছে আলেম যদি হয়ে যায় বিশেষ করে আলেম সমাজ আল্লাহ হৃদায়ত করে আর এদেরকে হৃদায়ত করলে জাতি হৃদায়ত হবে আলেম সমাজ আর বক্তা সমাজে যদি হৃদায়ত না হয় তো বাকিগুলো আর হৃদায়ত হবে গ্রহ তো তাকিয়ে আছে এদের দিকে তো এদের মধ্যে তো আরো মুশকিল কেউ কারো শ্রেষ্ঠত্ব কেউ কারো এলএম কে মানতেই রাজি না সবাই নিজের ফতুয়া চালাতে চায় অথচ দিন সম্পর্কে হয়তো তার এলিম নেয় আর ইমাম মালিক রহমতুল্লাহ আলের জামানে সাহাবাই কেন জামানে তো ছিলই কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলী তাবেইনদের জামানাই ইমাম মালিক মদিনা ছিলেন হাজার হাজার আলেম ফাঁকি মহাদ্দেশ তারা কেউ ফতো দিত না তো মাসালা জিজ্ঞেস করে চলে ইমাম মালিক বেঁচে আছেন আমরা ফতো দেব না তো কি বলছিলাম হ্যাঁ? প্রত্যেকের আল্লাহ পাকরবনা প্রত্যেকের যতটা মর্যাদা দিয়েছেন তার চেয়ে বড় কাউকে আল্লাহ মর্যাদা দিয়েছেন কিন্তু জানা নেই হয়তো এই জন্য মুসা আলি সালামকে যদি আলোচনা বাইরে চলে মুসা আলি সালামকে মুসা আলি সালাম চাইতে যোগ্য ব্যক্তি কেউ ছিল না কিন্তু তিনি যে বলেছিলেন যে হ্যাঁ আমি আল্লাহ এটাই পছন্দ করলেন না নিঃসন্দেহে খেজের মুসার চাইতে যোগ্য নয় কিন্তু বিশেষ কিছু জ্ঞান দিয়ে আল্লাহ পাক মুসাকে শুধু শিখাতে চাইলেন যে এমন কথা বলবে না যার সাথে আল্লাহ স্বয়ং কথা বলছেন যার উপর আল্লাহ তৌরাতা নাজাল করছেন তার চাইতে বড় কি খেজের এটা বিদাতিদের কাছে সুফি বিদাতিদের কাছে পীর ভণ্ডদের কাছে কারণ তাদের তরিকার জন্য একটা কি পাওয়া গেছে একটা কোন রকমের একটা সাহার আস্থা পাওয়া গেছে এটা বেশ পাওয়া গেছে যে আমরা খেজেরের নাম দিয়ে সব পার হয়ে যাবো পীরেরা যে আমরা ওই খেজের তরিকে আছি হারাম কাজ অন্যায় কাজ করলো তোমরা বুঝো না ওইটা ওইটা হচ্ছে মারিফতি এলিম সব বুঝো না তোমরা তো বলছেন আলাই যে খাদিজা রাজি আল্লাহ তালানহাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন এবং তার যে অবদান রয়েছে তার যে মর্যাদা রয়েছে সেখানে হয়তো পৌঁছিতে পারবেন না কে আয়সা রাজি আল্লাহ তালহা আর ইমাম জাহাবির মতে খাদিজা রাজি আল্লাহ তালা আনহা প্রথম স্থান পেয়ে আছেন আলে বাইতের মধ্যে আহলে বাইতের মধ্যে ওয়ান ওয়াকিফুন ফিয়াইয়াতহম আফদাল তারপরে বলছেন যে আমি এই ব্যাপারে এখনো নীরব আছি আমি কোন একটা সিদ্ধান্ত দিতে পারছি না যে তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তবে তো খাদিজা তবে বেশ বেশ কিছু দিকের কারণে বেশ কিছু বৈশিষ্ট্যের কারণে খাদিজা আনহা যে বেশি আফজাল বেশি শ্রেষ্ঠ তার মর্যাদা বেশি উঁচু এটি হচ্ছে আমার বিশ্বাস তবে সেগুলি এখানে বিস্তারিত আলোচনার সময় নেই এই বলে তার মন্তব্য করেছেন ইমাম জাহাবির রহমতুল্লাহ আলী আল্লাহ সাথে করিম বিবাহ হওয়ার আগে বারবার করে করিম স্বপ্নে দেখতেন স্বপ্নে দেখতেন আসছেন আর স্বপ্নে দেখাচ্ছেন কেমন ভাবে দেখাচ্ছেন আজকাল আমাদের আমাদের মতো স্বপ্ন নেয় আজকালকার মানুষের স্বপ্ন হচ্ছে হ্যাঁ ঘৃণিত স্বপ্ন এই ধরনের স্বপ্ন যদি সাধারণত কেউ দেখে তো ঘৃণিত স্বপ্ন বলতেই লজ্জা লাগবে হয়তো হ্যাঁ এইরকম স্বপ্ন কত সুন্দর স্বপ্ন দেখতেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম নবী করিম সাল্লামের স্বপ্ন হচ্ছে ওয়াহি রুয়াল আম্বিয়াই ওয়াহিজন আম্বিয়াগণ শুধু নবী না সমস্ত আম্বিয়াগণের স্বপ্ন হচ্ছে ওয়াহি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ কিন্তু নবীগণ ছাড়া অন্য কোন মানুষের স্বপ্ন কোনো মূল্য রাখে না আপনার যেমন স্বপ্ন তেমন সাইকুল হাদিসের স্বপ্ন আপনার যেমন স্বপ্ন তেমন কোন ইমাম সাহেব আর আলেম সাহেব মহাতে সাহেব স্বপ্ন একই রকম কোনো পার্থক্য নেই সেই স্বপ্নের মধ্যে কিছু সুসংবাদ হতে পারে ভালো হতে পারে যদি স্বপ্নের বিবরণ ঠিকভাবে দেওয়া যেতে পারে দিতে পারে বা নিতে পারে তাহলে আর না হলে অনেক সময় স্বপ্নের বিবরণ দিতে গিয়ে ভুল করে হয়তো বা আপনি স্বপ্নের বিবরণ নিজে গ্রহণ করতে গিয়ে ভুল ভুল সিদ্ধান্ত নেন হয়তো ভাবলেন যে আমি স্বপ্ন দেখছি খুব ভালো লাগছে এর রেজাল্ট ফলাফল খুব ভালো হবে কিন্তু আসলে খারাপ হইতে পারে তো বলছেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ওরি তোকে ফিল্মা নামে বলছেন আয়সরদি আল্লাহ তালানার সাথে বিয়ে হওয়ার পরে যে তোমাকে আমি স্বপ্নে তিন দিন তিন রাত দেখেছিলাম তিন রাত তোমাকে দেখেছিলাম যা আবেকেল মালিক মালাকো ফি খেরকাতে রেশমের একটি কাপড়ে ঢেকে জড়িয়ে রেশমের কাপড়ে ঢেকে নিয়ে আসছেন ফেরস্তা জিব্রাহিম আলী সালাম আর নিয়ে আসার পরে বলছেন ফায়াকুল হাজহি ইমরাতুক ঢাকা আছে রেশমের কাপড় দিয়ে আর বলছে এটি আপনার স্ত্রী এও হচ্ছে আপনার স্ত্রী আমি একটু খুলে দেখছি যে কি আছে দেখি রেশমের কাপড়ের ভিতরে বলছি তো আয়সা আয়সা রাজি আল্লাহ তালার বয়স তখন একেবারে কম মাত্র ছয় বছর মাত্র ছয় বছর বিয়ে যখন হয় তখন হাদিস এসছে ছয় বছর অর্থাৎ ছয় বছর শেষে হয়তো সাত বছরে পড়েছিল বয়স তো আকুল তখন আমি স্বপ্নে বলতাম যদি এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে আল্লাহ যেন তার বাস্তবায়ন করে মানে আশা আকাঙ্ক্ষা ছিল যে বিয়ে হয়ে যাক আবু বাকর রাজি আল্লাহ আবু বাকর সিদ্দিক যে আমার প্রথম স্থানের সঙ্গী তার মেয়ে আর আলহামদুলিল্লাহ যে গুণ পারিবারিক গুণ ব্যক্তিগত গুণ সবগুলি ভালো গুণ মজুদ ছিল তাই নবী করিম সাল্লামের আকাঙ্ক্ষা ছিল যখন স্বপ্নে দেখলেন তখন বললেন যদি এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় আর সত্যি আল্লাহর পক্ষ থেকে নবী করিম যখন এই স্বপ্ন দেখেন তখন তিনি নবী ছিলেন যদিও মক্কায় ছিলেন তখন তো বলেন যদি আল্লাহর পক্ষ থেকে হয় তো আল্লাহ যেন এর বাস্তবায়ন করে দেয় ছয়টি যে প্রসিদ্ধ হাদিসের কিতাব তার মধ্যে সোনানি তিরমিজিতে হাদিস রয়েছে আনহা মহিলাদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন বরং অধিকাংশ পুরুষের চাইতে হাদিসের সংখ্যা তার বর্ণিত হাদিসের সংখ্যা অধিকাংশ পুরুষ সাহাবাই চাইতে বেশি ছিল পুরুষদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন কে আবু হরের রাজি আল্লাহ তালান পাঁচ হাজার বেশি পাঁচ হাজার দুশো চুয়াত্তর বা কিছু আর মায়েশ রাজি আল্লাহ তালানহা কত হাদিস বর্ণনা করেছেন দুই হাজার দুইশো দশ হাদিস বর্ণনা করেছেন দুই হাজার দুইশো দশ হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে শুধু বোখারি এবং মুসলিমে বোখারি তো রয়েছে মুসলিমে রয়েছে একশো চুয়াত্তরটি হাদিস একশো চুয়াত্তরটি হাদিস রয়েছে বোখারি এবং মুসলিমে আর বোখারিতে শুধু বোখারি তো রয়েছে হাদিস চুয়ান্নটি <clears throat> জি চুয়ান্নটি আর মুসলিমে রয়েছে অনসত্তরটি হাদিস মুসলিমে বোখারিতে নেই শুধু মুসলিম রয়েছে অনসত্তরটি হাদিস রয়েছে আয়সা রাজি আল্লাহ আনহার একটি ফজিলতের দিক হচ্ছে যে তিনি জন্মগত ইসলাম পেয়েছেন জন্মগত ইসলাম ফজিলতের বিষয় যদি তার উপর কায়েম থাকে এটি ফজিলতের বিষয় আমরা বারবার বলি যে বাইবার আমরা মুসলিম জন্মগত মুসলিম এটি ফজিলতির বিষয় অনেক সময় আমি সমালোচনা করি বলি এই জন্য যে অধিকাংশ মুসলিমরা জন্মগত মুসলিম কিন্তু সাবালক হলে আর মুসলিম নয় অর্থাৎ নামাজ না মুসলিম নয় সিরিক করে বিদাত করে মাজারে যায় মুসলিম নয় নাস্তিক হয়ে যায় বেদিন হয়ে যায় মুসলিম নয় সমস্যা এখানে কিন্তু জন্মগত যদি একজন মুসলিম হয় তো এটি একটি সম্মানের বিষয় তো আয়সা রাজি আল্লাহ তালানহা যখন মুসলমান হন না আয়সা রাজি আল্লাহ তালানহা যখনই চোখ খুললেন অর্থাৎ হুশ জ্ঞান আসে তখন দেখলেন যে তার আব্বা মাতা পিতা মুসলমান আব্বা আমা মুসলমান এই সম্পর্কে মায়েশা আল্লাহ তালানকে হাদিস বর্ণনা করেছেন বলছেন যে লাম আকিল আবা ওয়াইয়া ইল্লা ওয়াহমা ইয়াদিনানিদ্দিন আমার যখন হোশ হয় বুঝতে শিখি আমার আব্বা আম্মাকে যখন চেনতে শিখি তখন থেকে আমি তাদেরকে মুসলিম জানি ছেলে মেয়েদের সাধারণত চার পাঁচ বছর বয়স হলে পাঁচ বছর কথা মনে থাকে হয়তো তিন বছর চার বছর কথা মনে না থাকে পরে ভুলে যেতে পারে যখন থেকে হুশ হয়েছে তিন বছর চার বছর তখন থেকে দেখি মুসলিম তখন থেকে দেখি যে আমার আব্বা আম্মা মুসলিম নবী করিম সাল্লাহ আলী সাল্লামের সাথে বিয়ে হইল কখন খাদিজা রাজি আল্লাহ তাল আনহার এতেকাল হয়ে গেল কাছাকাছি নবী করিম সাল্লাহ সাল্লামের বয়স যখন পঞ্চাশ বছর নবুয়াতের নবুয়াত প্রাপ্তির দশ বছর পরে চল্লিশ বছর বয়সে নবী করিম সাল্লাম নবী হলেন রাসুল হলেন আর তারপরে দীর্ঘ দশ বছর উম্মুল মহি খাদিজা রাজি আল্লাহ তালানহার সাথে থাকলেন তারপরে তার ইন্তেকাল হয়ে গেল তার ইন্তেকালের পরে বিয়ে হয় বিয়ে হয় সৌদা রাজি আল্লাহ তালানহার সাথে উম্মুল মমিন হলেন তিনি বিধবা ছিলেন এবং কুমারীদের মধ্যে বিবাহ হলো আয়েস রাজি আল্লাহ তালা আনহার সাথে প্রায় কাছাকাছি সময়ে একই সময়ে বিয়ে হয়েছিল কিন্তু আয়সাজি আল্লাহ তালানহা যেহেতু একেবারে ছোট বয়সের ছিলেন সেই জন্য তার সাথে ঘর সংসার হয়নি বিদায় হয়ে তিনি আসেননি দীর্ঘ প্রায় দুই বছর বা তারও বেশি সৌদা রাজি আল্লাহ তালানহার সাথে নবী করিম ইসলাম থেকেছেন খাদিজা রাজি আল্লাহ তালানহার এন্তকালের পরে তারপরে বদরের যুদ্ধের সময় মদিনা হিজরত করে চলে আসলেন বিয়ে হয়েছে নবী করিম ইসলামের সাথে মক্কায় মক্কায় বিয়ে হয়েছে আয়সাজি আল্লাহ তালানার সাথে তারপরে মদিনা হিজরত করে চলে আসলেন হিজরত করে আসার পরে দ্বিতীয় হিজরি প্রথম হিজড়ি গেল এক বছর দ্বিতীয় হিজড়িতে বদরের যুদ্ধ হইল বদরের যুদ্ধের পরেই সওয়াল মাস বদরের যুদ্ধ হলো তারপরে সওয়াল মাসে রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছে সওয়াল মাসে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের কাছে উঠিয়ে দেওয়া হইল আয়সা রাজি আল্লাহ তালা আনহাকে তখন রাজি আল্লাহ তাল আনহার বয়স নয় বছর অনেকে হয়তো ভাবে যে নয় বছরের মেয়ে তো কচি মেয়ে মনে রাখবেন যে আবহাওয়ার কারণে ছোট বড় হয় পার্থক্য হয়ে যায় গরম দেশগুলিতে অল্প বয়সে সাবালক সাবালিকা হয়ে যায় আরব দেশ গরম দেশ এই দেশের মেয়েদেরকে দেখবেন যে দশ বছরের মেয়ে যথেষ্ট বড় লাগে মেয়ে কেন দেখবেন ছেলেই দেখবেন আট বছর দশ বছর ছেলে এই মোটা সোটা হয়ে গেছে আর লম্বা হয়ে গেছে উঁচা হয়ে গেছে গরম দেশে ছেলে মেয়েরা তাড়াতাড়ি বড় হয় এবং তাড়াতাড়ি সাবালক সাবালিকা হয় পক্ষান্তরে ঠান্ডা দেশে শীতের দেশে পশ্চিমা দেশগুলিতে ইউরোপের দেশে যে কোনো শীতের দেশ সেসব দেশে সাবালক হতে সময় লাগে তো আয়সা রাজি আল্লাহ তালাহাকে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এত ভালোবাসতেন যে আয়সা রাজি আল্লাহ তালানহা গৌরব করতেন কারণ এটি গৌরবেরই বিষয় যে সৃষ্টির সেরা যিনি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তিনি সবচাইতে বেশি ভালোবাসেন মা আয়সা রাজি আল্লাহ তালাহাকে বড় গৌরবের বিষয় তো আমার ইবিন আস রাজি আল্লাহ তালাহ সাহাবি তিনি অষ্টম হিজড়িতে ইসলাম গ্রহণ করেছিলেন বিলম্ব ইসলাম গ্রহণ করেছিলেন ইসলাম গ্রহণ করার পরে একদিন নবী করিম জিজ্ঞাসা করলেন যে আইনাস আল্লাহ হে আল্লাহ রসুল আপনার নিকট সবচাইতে প্রিয় ব্যক্তি কে আল্লাহ নবী সাল্লাম সাথে সাথে জবাব আয়েশা আয়েশা হচ্ছে প্রিয় ব্যক্তি কথা সত্য আর সত্যকে গোপন করা যাবে না সত্য কথা বলে নবী করিম সাল সবচাইতে প্রিয় ব্যক্তি আয়েশা আমর উদ্দেশ্য ছিল যে পুরুষদের মধ্যে সাহাবাই কেরামদের মধ্যে কে বেশি প্রিয় নবী করিম কাছে এটা জানা উদ্দেশ্য ছিল তাই বলে অমিনার রেজালিয়া রসুল আল্লাহ পুরুষদের মধ্যে আল্লাহ রসুল পুরুষদের মধ্যে সাহাবাই কেরামদের মধ্যে কে সবচেয়ে বেশি প্রিয় আপনার নিকট আলী হাসান হোসেন সবাই প্রিয় ওসমান আমার আবু বাকার কে আবু হরেরা কে আশরাম আরো সাহাবাই কেরাম রয়েছেন বললেন আবু হা তার পিতা আয়েশা রাজি আল্লাহ আনহার পিতাকে আবাকর সিদ্দিক রাজি আল্লাহ হাদিসটি বুখারিতে রয়েছে মুসলিম রয়েছে মুক্তফাক আলী হাদিস এই হাদিস উল্লেখ করলাম এবং তার সাথে সাথে কথা বললাম যে আমর বিন আস রাজি আল্লাহ নবীলামের শেষ জামানে অষ্টম হিজড়িতে ইসলাম গ্রহণ করেছেন তাহলে এই হাদিসের ঘটনা অষ্টম হিজড়ির পরে নবম হিজড়িতে বা দশম হিজড়িতে শেষ জীবনে হইতে পারে যারা মুসলিম উম্মতের মধ্যে থেকেও ইসলামের শত্রু হয়েছে সাহাবাই কিরামের শত্রু হয়েছে আলে বাইতের শত্রু হয়েছে নবী করিম ইসলামের বিবিগণের শত্রু হয়েছে তারা বলে যে না মূর্তদ হয়ে গেছিল নাউজুবিল্লা মূর্তদ হয়ে গেছিল ইসলামের শত্রু হয়ে গেছিল ইসলাম থেকে বেরিয়ে গেছিল তাদের সাধারণরা বলে না তাদের বড় বলে যাকে আমাদের দেশের অনেক বক্তা তাদের অজ্ঞতার কারণে ইমাম বলে থাকে খোমাইনিকে জি তাদের এত বড়রা যদি এইরকম কথা বলে তাহলে তাদের আকিদ আপনাদের সামনে স্পষ্ট এই তাদের এই বড় গুমরাহ পথভ্রষ্ট সে বলেছে যে এই উম্মাতে মুসলিম জাতিতে ফিতনার মূল আর সমস্ত যে দ্বন্দ্ব আর বিবাদ হয়েছে এসবের মূল শেকড় হচ্ছে দুইজন কে এই গুমরা বলছে আবু বকার এবং ওমার আউজবিল্লাহ এই জন্য ইমাম তাইম রহমতুল্লাহ আলের কথা আমার বারবার মনে পড়ে যে তিনি বলেছেন যে ইয়াহুদি এবং খ্রিস্টান এদের চাইতে ভালো কারণ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদের জাতিতে শ্রেষ্ঠ কারা তো বলেছেন আসাব মুসা মুসা আলি সালামের সাথী সঙ্গীরা শ্রেষ্ঠ জিজ্ঞাসা করা হয়েছিল খ্রিস্টানদেরকে যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কে কারা তোমাদের নবীর পর ঈসা আলি পরে তো বলেছিল হাওয়ারি ঈসা ঈসা আলি হাওয়ারিগণ অর্থাৎ সঙ্গীগণ সাহাবি সঙ্গীগণ সাথীগণ আর এই এই গুমরা পথভ্রষ্টদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদের উম্মতে তোমাদের জাতিতে সবচেয়ে নিকৃষ্ট কে তো বলেছিল আসাবু মোহাম্মদ মোহাম্মদের সাথী দেখলেন তাহলে কে ভালো এই ক্ষেত্রে ইয়াহুদি খ্রিস্টান এগিয়ে আছে ওরা ভালো ভালোদেরকে ভালো বলে ভালোদেরকে নিকৃষ্ট খারাপ বলে তাদের উপর আফসোস করেন আফসুস করা রয়েছে আমাদের দেশের এক শ্রেণীর জাহেল মূর্খ এক শ্রেণীর বক্তা সমাজকে যারা তাদেরকে ইমাম বলে আখ্যায়িত করে আশ্চর্য লাগে তো তাই ইমাম জাহাবির রহমতুল্লাহ বলছেন যে এই আল্লাহর শত্রুরা যারা হককে সত্যকে সাহাবাই কেরামদেরকে নবী করিম সাল্লামের আজওয়াজ মোতাহারকে ছড়ে ফেলে দিয়েছে তাদের কোনো শ্রদ্ধা তাদের অন্তরে নেই এই শত্রুতা অন্তরে রাখে তাদের জেনে রাখা উচিত যে নবী করিম সাল্লাম যে বলেছেন সবচাইতে প্রিয় আমার নিকট আয়সা এটি নবী সাল্লামের শেষ জামানায় নবী সাল্লামের জীবনের শেষ জামানায় তিনি বলেছেন তাছাড়াও নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন একেবারে এন্তেকালের পূর্ব মুহূর্ত এন্তেকালের পাঁচ দিন আগে বলেছিলেন এই কথা লৌকুন্ত মোত্তাহেজান খালিলান আমি যদি আমার উম্মতের কাউকে অন্তরঙ্গ বন্ধু খালিল বানাইতাম লাত্তা খাজতু আবা বাকরিন খালিলা তাহলে আবু বাকরকে আমার অন্তরঙ্গ বন্ধু বানাইতাম যে হবে ফিতনার জোর যে হবে সমস্ত বিবাদ আর দ্বন্দ্বের মূল আর তাকে নবী করিম সাল্লাম বলবেন যে আমি তাকে অন্তরঙ্গ বন্ধু বানাইতাম যদি আমি কাউকে বানাইতাম পৃথিবীতে উম্মতের কিন্তু আমার খালি অন্তরঙ্গ বন্ধু কে আল্লাহ এই কথা বলেছেন নবী করিম সাল্লাম কারণ আল্লাহ আমাকে যখন অন্তরঙ্গ বন্ধু খালিল বানিয়েছেন তা আল্লাহকে আমি বানিয়েছি আমি আর কাউকে বানাতে চাই না তো আল্লাহ পাক রব্বুল আলমের নিয়ামত হৃদায়তটি বলুন আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আল্লাহ রসুলকে ভালোবাসার আমাদেরকে তৌফিক দিয়েছেন আল্লাহ রসুলের আজওয়াজ মোতাহারা বিবিগণকে ভালোবাসার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন এই বিবেক বুদ্ধি জ্ঞান দিয়েছেন এলম দিয়েছেন এবং ইসলাম দিয়েছেন হৃদায়ত দিয়েছেন আল্লাহ পাক তার মেয়েদেরকে ভালোবাসার তবেকে সমানভাবে যেমন ভালোবাসি ফাতেমাকে তেমন ভালোবাসি জাইনাবকে ওম্মেকুল রোকাইয়া রোকাইয়াকে আর বাকি পথভ্রষ্টরা তিনটার নামই জানে না এটি কোন বাড়িয়ে বলছেন না একবার ওই উমরা করে আসছি গাড়িতে আর গাড়ি ড্রাইভার তো বুঝেনি কে থাকে এদেশে তো একটা প্রতিযোগিতা করাচ্ছি প্রতিযোগিতায় জিজ্ঞাসা করেছি ইন্ডিয়ান বাংলাদেশের লোকেরা আছে তাদের জিজ্ঞেস করছি যে নবী সালামের কয় মেয়ে ছিল লোকেরা বলল তখন ওটা আমাকে বলছে যে আমি তো একজন ছাড়া কিছুই জানি না আমি বললাম তাই তো তোমাদের অবস্থা যে কিছুই জানো না তোমরা একজনের নাম ছাড়া ফাতে রাজি আল্লাহ আনহা ছাড়া আর কিছুই জানে না এই হলো তাদের ধর্ম মিথ্যা ভালোবাসার প্রদর্শনী আমাকে বিয়ে করেছিলেন ওয়ানা সিদ্দিন তখন আমার বয়স ছয় বছর ছিল ছয় শেষ হয়েছিল আরেকটি হাদিস যেহেতু সাত রয়েছে সুতরাং দুইটি সমন্বয় হয়েছে ছয় শেষ হয়ে সাথে পড়েছিল আমাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হইল অর্থাৎ বিদায় করা হইল উঠিয়ে দেওয়া হইল যখন আমার বয়স নয় বছর জাহানি নিঃসাতুন আল আপু নয় বছরের মেয়ে খেলাধুলা স্বাভাবিক করে বলছে যে কয়েকজন সাহাবি মহিলারা আমার কাছে আসলো তখন আমি খেলছিলাম আমার দোলনাই দোলনাই খেলা করছিলাম আমার চুলগুলিও যেমন মেয়েদের ছোট মেয়েদের চুল থাকে ছোট ছোট এরকম ছিল ফাহাইয়া আনানি আমাকে খুব একটু সাজিয়ে টাজিয়ে দিল আর সুন্দর করে সাজিয়ে মাতাই নাবি এলাইহি সাল্লাম তারপর আমাকে নিয়ে গেল কোথায় নিয়ে যাচ্ছে আমি তো বুঝিনি যে কোথায় আমাকে নিয়ে যাচ্ছে আমাকে নিয়ে গিয়ে নবী সালামের বাড়িতে ঢুকিয়ে দিল তালা ওরুয়া ওরুয়া ইবিন জোবের নবী করিম সাল্লাহ আলী সাল্লামের বিবি আয়সাল্লাহ আনহার আমি তার নিকটে তারপরে নবীলামের সাথে নয় বছর থেকেছি অর্থাৎ নয় বছরে বিদায় হয়ে গেছেন নবীলামের বাড়িতে আর তারপরে অর্থাৎ দ্বিতীয় হিজড়িতে গেলেন আর তারপরে নবী করিম সাল্লাম নয় বছর বাহায়াত থাকলেন আঠারো বছর বয়স যখন মায়াস আল্লাহ তাল আনহার তখন নবী করিম সাল্লা সাল্লামের ইন্তেকাল হলো এই বুখারি এবং হাদিস নবী সাল্লাহ সাল্লামের সাথে আল্লাহ তালানহার বিয়ে সম্পর্কে বড় ঘটনা রয়েছে খুব সময় শেষ হতে যাচ্ছে আল্লাহ তালা আগামী কোন পর্বে এই বিয়ের ঘটনা বিস্তারিত বয়ন করবো যে কিভাবে বিয়েটি হলো তো তার ফজিলত সম্পর্কে কিছু কথা বলি কারণ এই দিকগুলি আমাদের জানা বেশি জরুরি আল্লাহ হাদিস নবী করিম আল্লাহ ভালোবাসতেন কথা প্রসিদ্ধ ছিল সবাই নবী বাড়িতে মানুষ ভালো খাবার নিয়ে আসতো উপঢকন নিয়ে আসতো হাদিয়া তোফা নিয়ে আসতো তো তারাও দেখতেন যে কোন দিনে নিয়ে গেলে নবী করিম সাল্লাম বেশি খুশি হবে নবীলামের যেহেতু একাধিক বিবি মদিনায় ছিল নয় বিবি ছিল তো তাদের পালা নির্ধারণ ছিল একদিন করে একদিন অমুক বিবির বাড়ি আর একদিন অমুক বিবি আরেকদিন বাড়ি একবার ফেরা হয়ে গেল তখন আবার শুরু হলো এইভাবে পালা ভাগ করা ছিল তো লোকেরা জানতো যে নবী করিম সাল্লাম খুব ভালোবাসেন আয়সা রাজি আল্লাহ তালাকে তাই সাহাবাই কেরাম সাহাবিয়া তারা হাদিয়া উপহার উপঢকন নিয়ে আসতেন কোনো ভালো খাবার হইলে বাড়িতে খাবার হইলে নবী সাল বাড়িতে নিয়ে যেতেন ওই দিন বিশেষ করে ভালো খাবার তৈরি করতেন যেই দিন মা আয়সা রাজি আল্লাহ তালানহার বাড়িতে নবী করিম সাল্লাহ ইসলাম হতেন উদ্দেশ্য তাদের উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল যে আল্লাহ নবী সালাম তো খুশি হবেন হাদিয়া দিলে পড়কন দিলে তোফা দিলে কিন্তু বেশি যাতে আরো বেশি খুশি হন তিনি কারণ তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাজি আল্লাহ তালার বাড়িতে যখন হারিয়ে যাবে তাকে নিয়ে যখন খাবেন তো আরো মনের শান্তি তিনি অনুভব করবেন আর যত মনের শান্তি হবে তত বেশি অন্তর থেকে দোয়াও পাবো আর খুশি হবেন রসুল্লাহ সাল্লাম তাই বোখারি শরীফের হাদিসটিতে রয়েছে যে কানান নাস বেহাদায়মা আয়েশা আয়েশার পালার অপেক্ষা করতেন যে আচ্ছা খাবার দিব আল্লাহ নবীর বাড়িতে তো যেই দিনে আয়েশা রাজি আল্লাহ তালান বাড়িতে নবী সালাম থাকবেন সেই দিনে দেবো ফাজ তামানা সাহেবী আলাহ সালামা নবী সাল্লামের আর অন্য অন্য বিবিগঞ্জে ছিল মায়েশা বলছেন যে আমার যে অন্যান্য সত্যিনারা ছিল তারা একদিন মিটিং করলো যেটা কেমন কথা হইল যেদিন আয়সার বাড়িতে থাকেন নবী সালাম সেই দিন শুধু হাদিয়া আর হাদিয়া উপঢকন আর খাবারের অভাব নেই আর আমাদের বাড়িতে কোনো খাবারই থাকে না বড় অভাব ছিল শেষ দিকে তো অভাব তারা নিজের থেকে স্বেচ্ছায় দান খায়রা সব করে দিতেন যা কিছু আসতো দান করে দিতেন তারপরে অনাহারে থাকতেন কালকের কথা চিন্তা করতেন নবী সাল্লাম এবং তার বিবেগন কালকের কথা চিন্তা করতেন তাই তারা দান করে দিতেন এইরকম না যে আসলেই অভাব ছিল বিশেষ করে খয়বারের যুদ্ধ হওয়ার পরে যথেষ্ট ধন সম্পদ এসেছিল এই গনিমত থেকে এবং নবী করিম সারা বছরের খাবার এবং খরচ খরচা ভরণ পোষণ সবকিছু কিছু দিয়ে দিতেন তারপরেও তারা স্বেচ্ছায় অভাবের জীবন কাটতেন কারণ এরই ফজিলত বেশি রয়েছে যারা অভাবে অভাবের জীবন কাটে যারা বেশি পয়সাওয়ালা নাই পয়সাওয়ালা যারা যারা ধনবান তাদের চাইতে অনেক আগে জান্নাতে যাবে নবী করিম সাল্লাহাম বলেছেন কোন হাদিসে চল্লিশ বছর কথা বলা হয়েছে কোন হাদিসে আরো বেশি বলা হয়েছে তো এই জন্য নবী সাল্লাম এবং তাঁর বিবিগণ সাধারণ জীবনযাপন করতেন দান খেরাত করে দিয়ে অনাহারে থাকতেন তো তারা একদিন যুক্তি করে গেলেন উম্মে সালামা রাজি আল্লাহ উম্মা সালামাও দেখতে খুব সুন্দরী ছিলেন আর কোরেশ বংশ ছিলেন উম্মে সালামা রাজি আল্লাহ তালা আনহার কাছে গেলেন সবাই অন্যান্য বিবিগণ গিয়ে বললেন যে নবী সালামকে একবার বলেন না আপনি বলেন আপনার কথা শুনবে যে লোকজনকে একটু বলে দিক শুধু কিছু না যখন কোন আলোচনা হয় বলে দেবে যে দেখো তোমরা যদি কোনো পড়াও কোন দাও কোনো হাদিয়া দাও কোনো তোফা দাও কোনো খাবার পাঠাও তো যে কোনো জায়গায় যে কোনো দিনে দিবে শুধু তোমরা অপেক্ষা করে থাকবে আর যেদিন আয়সা রাজি আল্লাহ তোমার বাড়িতে আমি থাকবো সেই দিনই শুধু দেবে এরকম কাজটা করবে না তোমরা বাস এইটুকু নবী সাল্লাম বলে দিক বাস আর কিচ্ছু লাগবে না আমরাও কল্যাণ চাই যেমন আয়েশা আয়েশার বাড়িতে যেমন খাবার থাকে অপরন্ত অভাব হয় না লোকজন আমার আমাদের বাড়ি তো আসুক একটু করে যেখানে থাক না কেন ওখানে তোমরা হাদিয়ে দিও উম্মা সালমা অন্যান্য কথায় তিনি গেলেন আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন যে আপনি একটু লোকজনকে বলে দেন লোকজন হয়তো ভাবছে যে আপনি বেশি ভালোবাসেন আয়েশা রাজি আল্লাহ তালাকে সেই জন্য ওর বাড়িতে দেয় অন্য বাড়িতে থাকবেন তখনও দেবে অসুবিধা কি নবী সাল্লাম কোন উত্তর দিলেন ফাঁসা কাতা চুপ থাকলেন কারণ এই কথা বলা শরীয়ত নাই যে আপনি কাউকে হাতিয়ে দিচ্ছেন বলবেন ভাই আজকে দিবে না তুমি শুক্রবারে দিও কেউ সোমবারে দিয়ে বলে শুক্রবারে দিও আর শুক্রবার বলে শনিবারে দিও না এই কথা বলার কোনো যুক্তি না যার যেদিন হচ্ছে দিচ্ছে আর যার যেখানে ইচ্ছা হচ্ছে দিচ্ছে স্বাধীনভাবে ছেড়ে দিতে হবে না বিশাল চুপ থাকলেন ফালাম ইয়ারুদ্দা আলী হা কোন উত্তর দিলেন ফাহাদ দ্বিতীয়বার আবার আরজ করলেন ও যে জিয়া রসল্লাহ একটু বলেন তিন তিনবার করে বলেন ফালাম্মা কানা সালেসা তিনবার যখন বললেন তখন বলছেন রসুল্লাহ ইয়া উম্মা সালমা হে উম্মা সালমা তুজিনি ফি আয়েশা আয়েশার ব্যাপারে আমাকে কষ্ট দিও না আয়েশা রাজি আল্লাহ তালানোর ব্যাপারে আমাকে তোমরা কোনো কষ্ট দিও না এমন কোনো কথা বলিও না যাতে মনে কষ্ট হয় মানসিক কষ্ট হয় ফাইন্না আল্লাহ কারণ আল্লাহর কসম করে বলছি মা নাজালা আলাইয়াল ওয়াহিউ আনাফি লেহাফে ইমরাত মিন কন্যা গাইরাহা তোমাদের বাড়ি তো আমি রাত্রি কাটাই দিন কাটাই আর তার বাড়িতেও কাটাই তার ঘরেও কাটাই কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে জিব্রাইল আলী ইসলাম ওহি নিয়ে আসেন তোমাদের কারো বাড়িতে আসেননি তার বাড়ি ছাড়া একমাত্র ওহি যদি আসে যেই সময় স্বামী স্ত্রী শুয়ে আছি এক বিছানায় আছি একই লেহাফে আছি লেহাফ বুঝেন তো হ্যাঁ? লেহাফ আরবি শব্দ আসলে আমরা লেপ বলি বা লেপ বলি হ্যাঁ তো লেপ বা রিজাই অনেকে বলে তা কম্বল ধরেন আজকাল কম্বল ব্যবহার শুরু হয়েছে লেপটা অনেকে বলতে শুরু করেছেন নতুন হয়তো কিছুদিন পরে ভুলেই যাবে আমাদের ছেলেরা ভুলেই যাবে যে ল্যাপ বা কোনো কিছু ছিল কিন্তু আমরা সারা জীবন মানুষ হয়েছি ল্যাপে তো লিহাফ আসল শব্দ লেহাফ মানে কোন জড়িয়ে নেওয়ার বস্তু আর বিশেষ করে যদি গরম হয় আর কি তো আমি কোন বিবির লেহাফে থাকেনি সেই অবস্থায় ওহি এসছে আয়েশা রাজি আল্লাহ তালানহা ছাড়া আয়েশা রাজি আল্লাহ তালার বাড়িতে তার ঘরে তার বিছানায় আছি আর লেহাব জড়িয়ে তার বিছানায় শুয়ে আছি ওই সময় ওহি চলে এসেছে এরকম হয়েছে সুতরাং তার সম্পর্কে তার আল্লাহ মর্যাদা রেখেছেন তার সম্পর্কে তোমরা আমাকে কেন কিছু বলতে আসো যা করছে লোকেরা করছে আমি তাদেরকে নিষেধ করবো না আর বাধাও দেবো না আনাস রাজি আল্লাহ তালান আর একটি হাদিস বর্ণনা করেছেন মায়েস রাজি আল্লাহ তালানার ফজিলত সম্পর্কে আর এই হাদিসটি আবু মোসা আশারিও বয়ান করেছেন আবু মুসার মুসা আশারি রাজি আল্লাহ তালার হাদিসটি একটু বড় তাই বয়ান করে দিচ্ছি কামলা মিনার রেজালে কাসির পুরুষদের মধ্যে অনেকেই যোগ্য হয়েছে পুরুষদের মধ্যে পুরুষ জাতির মধ্যে অনেকেই যোগ্য হয়েছে কিন্তু মহিলাদের মধ্যে যোগ্য হয়েছে অল্প কয়েকজন কে ইল্লা মারিয়াম বিনতে এমরান এমরানের বে মারিয়াম অর্থাৎ ইসা আলী সালামের মাতা ও আসিয়া ইমরাত ফিরাউন ফিরাউনের স্ত্রী ফিরাউনের বিবি জালেমের বিবি কিন্তু আল্লাহর নেকবান্দি আসিয়া রাজি আল্লাহ তালানা আর কে আয়েশা রাজি আল্লাহ তালানা তাই বলছেন ওয়াফাজুল্লাহ আয়েশা আলান্নিসাই এবং আয়েশা রাজি আল্লাহ আনহার ফজিলত মর্যাদা মহিলাদের মধ্যে সারা বিশ্বের মহিলাদের ওপর মুসলিম জাতির মহিলাদের ওপর সাহাবি মহিলাদের ওপর নবী কারিসাল্লাম বিবি এবং মেয়েদের সব সমস্ত মহিলাদের ওপর কেমন ফজিলত কাফাজলি সারিদ আলা সাইরি তাম যেমন আরবদের নিকটে সারিদ খানা সারিদ এক রকমের খাবার আরবরা অত্যন্ত ভালোবাসে এবং গোস্ত এবং রুটির টুকরো দিয়ে তৈরি হয় এই খাবার এখন পর্যন্ত তৈরি আমাদের অনেক আরব বন্ধুদেরকে জিজ্ঞেস যে সারির সম্পর্কে এখনো তৈরি হয় এবং এইটি হচ্ছে তাদের জাতীয় খাবার তো যেমন আরবদের কাছে সারিদ খাবার সমস্ত খাবারের উপর ফজিলত রয়েছে শ্রেষ্ঠত রয়েছে যেমন বাঙালি সমাজের কাছে ইলিশ মাছ আর তাও দেশে ইলিশ হইতে হবে সামুদ্রিক ইলিশ হইলে হবে না তিরিশ হোক আর চল্লিশ হোক খুঁজবে হ্যাঁ যাই হোক দাম কেন তো আরবদের কাছে সারিদের যেমন শ্রেষ্ঠত্ব তেমনি নারী জাতির মধ্যে শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছেন কাকে আয়েশা রাজি আল্লাহ হাকি হাদিস তো রয়েছে মুসলিম রয়েছে আয়েশা রাজি আল্লাহ তালানহাকে জিব্রাইল সালাম বলতেন সালাম বলতে বলতেন যে সালামটা দিয়ে দেন আমাকে বুখারি মুসলিমের হাদিস রয়েছে যে কালা রসুল রসুল্লাহ একদিন বলছেন আয়েশাকে আয়েশা হাজা জিব্রাইল জিব্রাইল আমার কাছে আছে এখন দেখতে পাচ্ছেন না উনি আয়সা রাজি আল্লাহ তালানহা দেখতে পাচ্ছেন নবী করিম সাল্লামের উপর ওহি আসছে ওহি নাজেল হচ্ছে কথা বলছেন কিন্তু আয়সা রাজি আল্লাহ তালানা দেখতে পাচ্ছেন না নবী সাল্লাম বলছেন যে এখন আমার পাশে জিব্রাইল আছে ওয়াহুয়া ইউকরে আলাইকে সালাম এবং সে তোমাকে সালাম বলছে তিনি সালাম বলছেন তোমাকে জিবির আলী ইসলাম সালাম বলছেন আল্লাহ আকবর কত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন কালাত বলছেন মা আয়সা আল্লাহ তালানহা সালামে জব আলাইহিস সালাম ও রহমতুল্লাহ তার উপর শান্তির ধারা বর্ষিত হোক সালাম হোক এবং আল্লাহর রহমত হোক তারা মালা নারা ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি এমন কিছু দেখেন যে আমরা দেখতে পাই না আপনি দেখতে পাচ্ছেন জিব্রাইল কে জিব্রাইলের সাথে কথা বলছেন আমরা দেখতেই পাই না তারা মালা নারা আয়েশা রাজি আল্লাহ তালা আনহা দেখতে পাচ্ছেন না আরো বিদাতিরা দেখতে পাবে পীরেরা হ্যাঁ মারিফতি ইলিম কোথেকে মারিফতি ইলিমের যদি হকদার হইতো তো আল্লাহ নবীর পরে আল্লাহ নবীর প্রিয়তম বিবি আয়েশা হইতেন খাদিজা হইতেন হ্যাঁ আল্লাহ নবীর মেয়েরা হইতেন জি আউ বকর হইতেন ওমর হইতেন ওসমান হইতেন আলী হইতেন যে কাশ কাশফের বিদাতি আকিদা আছে ভণ্ডদের আর তারপরে মারেফতি এলিম মারেফতি কাপড় ওদের ন্যাংটা পিন নাকি মারফতি কাপড় পরে থাকে যে ভালো সন্তান হবে সে মারফতি কাপড় দেখতে পাবে আর যে জারজ সন্তান ও দেখতে পাবে না কে নিজেকে জারজ বলে বলবে সাহস করে বলতে পারবে যে ন্যাংটা দেখছি ও বলবে যে না কাপড় দেখছি এইসব কিচ্ছা কাহিনী তাদের আছে নবী করিম সাল্লা সাল্লামের অন্তরে কত মর্যাদা ছিল আয়সার আল্লাহ এ সম্পর্কে দু একটি হাদিস শোনাই এবং আমরা আমাদের স্ত্রীদের সাথে কেমন করি আমাদের আমাদের মধ্যে রয়েছে হয় বাড়াবাড়ি না হয় ত্রুটি এইদিকে হয়তো আমরা আছি না হয় এইদিকে আছি আর ইসলাম হচ্ছে মধ্যপন্থা ইসলাম দিন ইসলামের শিক্ষা আদর্শ হচ্ছে মধ্যপন্থা মধ্যপন্থা হচ্ছে যে আপনি বাবা মায়েরও যথাযথ হক আদায় করবেন এবং স্ত্রী যথাযথ হক আদায় করবেন কিন্তু এক শ্রেণীর লোকের আছে এত বাড়াবাড়ি করি বাবা মাকে সব দিয়ে দিলাম স্ত্রী বলছে যাও তুমি আমার আব্বার কাছে চাও করে না আমাদের সমাজে জাহেল মূর্খ সমাজ বুঝতে পারলেন না কথা আমার দাহা করলেন না তো নিজে ইনকাম করছেন আর আপনার বিবির শাড়ি দেবে কে হ্যাঁ আপনার বিবি যাবে কি যাবে না আসবে কি করবে না করে সব মালিক হচ্ছে আব্বা আম্মা সব মালিক আপনার আব্বা আমার নাজাইজ কাজ বলছে আমার জামাই এসছে খাওয়াই আপনার মা বলছে খাওয়াই আসছে নাজাইজ কাজ করছে সব মানে লাগাম আপনার স্ত্রীর লাগাম দিয়ে দিচ্ছেন আপনার মায়ের হাতে বাবার হাতে আছে না নেই আমাদের মুসলিম সমাজে অন ইসলামিক সমাজ বাড়াবাড়ি এদিকে বাড়াবাড়ি এক বিভ্রান্তি আর এক বিভ্রান্তি আছে যে মায়ের কথাই শোনেন না বাবার কথাই শুনে স্ত্রী হয়ে গেছে আর কি এখন নিজের লাগাম দিয়ে দিচ্ছে স্ত্রীকে আর এক শ্রেণীর লোকেরা বুঝতে পারলেন কিছু লোকেরা স্ত্রীর লাগামটা ধরিয়ে দিয়েছে নিজে ধরে থাকতে হইতো কারণ আর আপনি স্ত্রীর মালিক না করে স্ত্রীর লাগামটা বাবা মাকে দিয়ে দিয়েছে বাবা মা নাজাইজ কথাবার্তা বলছে অন্যায় কথাবার্তা বলছে ওই পাঠিয়ে দিচ্ছে যাও বউ নিয়ে এসো জামাইকে বলছে যাও আমার বউকে নিয়ে এসো বৌমাকে নিয়ে এসো পাঠিয়ে দিল নাজাইজ কাজ করে আরাম কাজ করার জন্য সব স্বীকার কারণ লাগাম দিয়ে দিয়েছে আপনার স্ত্রীর লাগাম দিয়ে দিয়েছেন বাবা মার হাতে ইডিও যেমন না যায় অন্যায় কাজ তেমনি অন্যায় কাজ হচ্ছে যে আপনার বিয়ে করার পরে নিজের লাগাম কাকে দিয়ে দিয়েছেন স্ত্রীকে দিয়ে দিয়েছেন স্ত্রী যা বলছে তাই শুনছে স্ত্রী বলছে না তোমার বাবাকে পয়সা পাঠাইতে হবে না দিতে হবে না দিবেন না তোমার বোনকে দিতে হবে না দিবেন না ছোট ভাইকে দিতে হবে না দিবেন না আপনার কোনো সিদ্ধান্ত নেই সব সিদ্ধান্ত হচ্ছে আপনার স্ত্রীর ইসলাম হচ্ছে মধ্যপন্থা আপনি স্ত্রীর হক আদায় করবেন যে আল্লাহ তার হক দিয়েছে মা বাবার হক আদায় করবেন যে আল্লাহ পাক দিয়েছেন তো <clears throat> বলছেন সাথে কেমন আচরণ করতেন আল্লাহ সাল্লাহ বলছেন আমি আল্লাহ রসুলামকে দেখেছি একুম আলা বাবে হুজরাতি মায়াসারাজি আল্লাহ তালার হুজরা অর্থাৎ যে কক্ষ যেই ঘরে তিনি থাকতেন সেই ঘর সবার জানা রয়েছে কারণ সেই ঘরে নবী করিম সাল্লামের কি রয়েছে কবর রয়েছে তো রিয়াজুল জান্নার পাশে মা আয়সারজি আল্লাহ তালানার ওই ঘর এই ঘরের দরজায় নবী সাল্লাম দাঁড়িয়ে ছিলেন একদিন আর খেলা চলছিল মসজিদের মধ্যে মসজিদের বারান্দায় খেলা চলছিল তাহলে যদি গঠনমূলক খেলা হয় দুনিয়ার খেলা নাই যে মসজিদে ক্রিকেট খেলা শুরু করে দিবেন এই খেলা জায়জ কেন এই নিয়ে তো আলেমরা মতানৈক্য আছে জায়জ যদি করি কোনো নেকির কাজ নাই এর আগে বলেছি যে বরং বেশ কিছু বাইরের কারণে কারণে অনেক সময় নাজাজ হয়ে যাচ্ছে ফুটবল খেলা এ তো ইসলামের কোনো ফায়দা নেই জাতি ফুটবল খেলায় মেতে রয়েছে জাতি ক্রিকেট খেলায় মেতে রয়েছে আর জাতির অসংখ্য নারী পুরুষ নির্যাতিত হচ্ছে তাদের খুন হচ্ছে কোনো পরোয়া নেই এইদিকে ফিলিস্তিনে জবাই হচ্ছে মুসলিম ভাই বোনেরা গোলাবর্ষণ হচ্ছে মুসলিম দেশে আর এখানে খেলায় ব্যস্ত যেখানে সেখানে সারা বিশ্বে মুসলিমরা খেলায় ব্যস্ত মুসলিম যুবকরা যুবকরাই যা কিছু সিদ্ধান্ত নিতে পারে যুবকরাই রক্ত দিতে পারে তারা খেলাই ব্যস্ত সুতরাং এই খেলা কোনো গঠনমূলক খেলা নাই হয়তো খুব টেনে টুনে জায়জ করা যেতে পারে যে শরীর চর্চা হচ্ছে এক্সারসাইজ ইত্যাদি করে কিন্তু আসল খেলা যেসব খেলা নবী করিম সাল্লাম গঠনমূলক খেলা যেই খেলার মাধ্যমে আল্লাহ রাস্তায় কিছু দেওয়া যাবে তা হচ্ছে অস্ত্র নিয়ে খেলা অস্ত্র ট্রেনিং এর খেলা তো হাবাসার লোকের আবেসিনিয়ার লোকেরা একদিন অস্ত্র নিয়ে সব ওই বল্লম বর্ষা নিয়ে খেলা করছিল ঈদের দিন ছিল বিশেষ করে তো সেই দিনে তো বিল হারা বিল মসজিদ তারা ওই বললাম বর্ষা নিয়ে তারা মসজিদে মসজিদের বারান্দায় খেলা করছিল নবী করিম সাল্লাম খেলা তো দেখছেন এই খেলা কারণ এই খেলা হচ্ছে এই খেলার দ্বারা ফায়দা হবে উম্মতকে ফায়দা হবে উম্মত উপকৃত হবে ইসলাম উপকৃত হবে ইসলামের কাজ হবে খেদমত হবে মা এসারাজি আল্লাহ তালাকে দেখাতে চাইলেন কিন্তু আপনি আপনার বিবিকে নিয়ে গিয়ে আপনি ফুটবল আর ক্রিকেট দেখাবেন আর বসে যাবেন আপনার স্ত্রী চেহারা খুলে দেখছে এটা তার সেই খেলা নাই তো <clears throat> তবে আপনার স্ত্রীকে নিয়ে গেলেন আপনি কখনো বিচে নিয়ে গেলেন কখনো আপনি ভালো জায়গা দেখাতে নিয়ে গেলেন ভালো পরিবেশে নিয়ে গেলেন বাইরে একটু খোলামেলা যেখানে গেলে আর রিল্যাক্স হবে ইত্যাদি এগুলি এর দ্বারা প্রমাণিত হয় বলছে তিনি দেখবেন তো কেমন করে দেখবেন বলছে নবী করিম সাল্লামের কাঁধে এইখানে আমি মুখটা লাগিয়ে দিলাম আর নবী সাল্লাম একটু চাদর দিয়ে এরকম আড় করে আছেন ইয়াস্তরণী বেড়ে দাহি চাদর দিয়ে আড় করে আছেন যাতে অন্য পুরুষ না দেখতে পাই আর আমি লুকিয়ে লুকিয়ে পিছন দিক থেকে এই হাবসিদের খেলা দেখছিলাম আমার স্বার্থে আমার উদ্দেশ্যে দাঁড়িয়ে রয়েছে তারপরেও এক স্ত্রী তার জন্য দাঁড়িয়ে রয়েছেন যে সে খেলা দেখছে দেখুক অপেক্ষা করছেন যে কখন নিজে থেকে সে ফিরে হাত আকুন আনা আল্লাহ আনসারিফ এ কথা বলছেন হয়ে গেল যথেষ্ট চলো না কিছু বলছেন না দরু কাদার আল জারি আল হাদিস সিন আল হারিস আল আল্লাহ চিন্তা করো যে আমার বয়স তখন সামান্য মাত্র হয়তো একেবারে অল্প বয়স ছিল দশ বারো এরকম বয়স হবে হয়তো এইরকম বয়স ছিল আর সেই সময় খেলার দিকে কত আগ্রহ থাকে একজন ছেলে বা মেয়ের কেমন খেলার দিকে আগ্রহ থাকে সেটা চিন্তা করো আর আমি কতক্ষণ ধরে দেখতে থেকেছি তোমরা চিন্তা করো এই কথা বলছেন মায়েশরাজি আল্লাহ তালা নবী সাল্লাহ আমাকে খেলা দেখাতেছে এই কথা বলেনি যে হয়ে গেছে ছাড়ো নবী করিম সাল্লামের কাছে তার এই মর্যাদা ছিল একটি হাদিসে রয়েছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এমন খোলামেলায় কথাবার্তা হইতো এই এই কথাগুলি জানা যায় এই হাদিস দ্বারা একদিন রসুল্লাহ বলছেন যে আয়সা তুমি কখন যে আমার উপর খুশি থাকো আর কখন যে রাগ করে থাকো অসন্তুষ্ট থাকো তা আমি বুঝতে পারি এই কেমন করে বুঝতে পারেন আপনি হ্যাঁ বুঝতে পারি আমি তাহলে এর দ্বারা বোঝা গেল যে নবী করিম সাল্লাম একদিকে নবী নবী হওয়ার জন্য তার সাথে রাগ নয় রাগ কি স্বামী স্ত্রী অভিমান অভিমান হতে পারে জি তো বলছে এমনি আলম এদা কুনতে এদা এনতে আননি রাজিহা বলছেন এমনি আলম এদা কুনতে আননি রাজিয়া বলছেন যে আমি ভালো করে জানি যে কখন তুমি আমার রাজি থাকো সন্তুষ্ট থাকো ওয়াইদা কুনতে আলিয়া কাতবা আর কখন আমার উপর রাগান্বিত থাকো তোমার মেজাজ গরম হয়ে আছে আমার রেগে আছো তুমি বুঝতে পারি আমি কালাত বলছেন আয়সাদি কেমন করে আপনি বুঝতে পারেন বলছে এজা কোনতে আননি রাজা যখন তুমি আমার পর সন্তুষ্ট থাকো তখন তুমি কসম করো কোন কথাবার্তা যদি কসম করো তো বলো লাপে মোহাম্মদ মোহাম্মদের রবের কসম করছি কার নাম নিয়ে বলতেন স্বামীর নাম নিয়ে বলতেন আর আমাদের সমাজে স্বামীর নাম নেওয়া হারাম স্বামীর নাম নেওয়া শুধু হারামে নয় আজকে নাতি হয়েছে ওই স্বামীর নামে রাখবে না আরে ওই নাম রাখবো তো ডাকবো কেমন করে আমি হ্যাঁ না ডাকবো কেমন করে আমি একবার এক জায়গায় গিয়ে বাড়ির বাড়িওয়ালার নাম জিজ্ঞেস করতে কোনো পুরুষ লোক নাই জিজ্ঞেস করছে বাবা এই বাড়িটা কার অনেক আগের ঘটনা বলছি তখন আমার বয়স মনে হয় সতেরো আঠারো বছর অন্ধকার হয়ে গেছে আর ওই বাড়ি চিনতেও পারছি না জিজ্ঞেস করছি যে কার বাড়ি তো বলছে কোন একটা বাচ্চা খুঁজছে এই ছেলে বলতো রে বলতো রে বলতো রে তোর চাচার নাম বলতো রে জি স্বামীর নাম বলবে না তো এ হচ্ছে আমাদের সমাজের অবস্থা নবী করিম সাল্লাহ সাল্লামের নাম নিয়ে কসম করতেন যখন সন্তুষ্ট থাকতেন তখন আর যখন তুমি অসন্তুষ্ট থাকলে রেগে থাকো তখন আমার নাম নিতে চাও না আমার নাম নিতে চাও না তখন কি বলো তখনকার কসম শুনেন বলছে যে যখন আমার রেগে থাকো তখন লা ইব্রাহিম ইব্রাহিম আলী ইসলামের রবের কসম করে বলছি ইব্রাহিম আলী ইসলামের রবের কসম করে বলছি তখন আয়সা রাজি আল্লাহ তারা বলছেন যে ইয়ারসুল আল্লাহ আপনার উপর রাগ মানে অন্তর থেকে রাগ করি না এটা ভাববেন না যে আপনার উপর অন্তর থেকে রাগ করি কারণ অন্তর থেকে রাগ করা তো কুপুরি হয়ে যাবে যদি অন্তর থেকে রাগ করে তো কুপুরি হয়ে যাবে স্ত্রী হইলে কি হবে ছেলে মেয়ে হইলে কি হবে কুপুরি হয়ে যাবে তো বলছেন যে আজাল আল্লাহ সত্যি কথা আপনার সত্যি কিন্তু আল্লাহর কসম করে বলছি মা আহজর ইল্লা ইসমাকা শুধু আপনার নামটাই ত্যাগ করি বাকি অন্তরে সব মজুদ আছে অন্তরে ভালোবাসা মজুদ আছে অন্তরে ইমান মজুদ আছে অন্তরে শ্রদ্ধা মজুদ আছে বিদ্যমান আছে সবকিছু আছে শুধু আপনার নামটা নিনে একটু করেছি তো অভিমান করেছি সেজন্য আপনার নামটা নিনে তাহলে নাম নেওয়াই হচ্ছে ভালোবাসার পরিচয় নাম নেওয়া হচ্ছে ভালোবাসার পরিচয় যদি নাম নেই তো ভালো কথা আরবদের মধ্যে দেখেন নাম নেওয়ার অভ্যাস রয়েছে নাম ধরেই ডাকে জরুরি নাই নাম ধরে না ডেকে যেমন আমাদের সমাজে আছে এখানে কুনিয়ত ধরে ডাকে আবু মোহাম্মদ হে আবু আবদুল্লাহ বলে ডাকছে না আমাদের দেশে ওইটাই বলছে ছেলে মেয়ে হয়ে গেল উমুকের বাপ আবদুল্লার বাপ হ্যাঁ বলে না আবদুল্লার বাবা আবদুল্লার আব্বা উমুকের আব্বা আব্দুর রহমানের আব্বা আব্দুল খালেকের আব্বা মালিকের আব্বা ইত্যাদি এভাবে যে ডাকছে এটা ঠিক এটা কুনিয়ত দিয়ে ডাকা ভালো অবশ্য সম্মানের জন্য কিন্তু প্রয়োজন নেই নাম বলা যেতে পারে এবং নাম বলায় কোনো দোষ নেই বরং এই নাম বলার প্রথা তখন থেকে চলে আসছে সাহাবাই কেরামের জামানা থেকে চলে আসছে এই জন্য দেখেন পরম্পরা আরবদের মধ্যে নাম নেওয়া স্বামীর নাম নেওয়া চলে আসছে স্ত্রীর নাম নেওয়া চলে আসছে আমাদের সমাজে এমনও কিছু পুরুষ আছে যারা স্ত্রীর নাম বলে লজ্জাতে ওতেও লজ্জা লাগে নাকি এক শ্রেণী লোক আছে স্ত্রীর নাম নিতে তো যাই হোক এসব কুসংস্কার রয়েছে কথা আরো বেশ কিছু থেকে গেছে সুতরাং এখান থেকে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ তালা আগামীতে আরেকটি আলোচনাতে মা রাজি আল্লাহ তালা সম্পর্কে আরো কিছু কথা আলোচনা করে শেষ করব না হলে অসম্পূর্ণ থাকবে আল্লাহ যেন আমাদেরকে নেকামলে তৌফিক দান করেন আল্লাহ আকরাবুল আলম আমাদেরকে সাহাবাই কেরাম সাহাবিয়াত মা রাজি আল্লাহ তালাহা খাদিজা রাজি আল্লাহ তালাহ নাজওয়াজ মোতাহারাত তাদের আদর্শ মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করেন আমাদের মা বোনদেরকে আল্লাহ ফাকরবুল আলমিন সাহাবিয়াতদের অনুকরণ করার তৌফিক যেন দান করেন তাদের মতো ইমান এবং আমলকে সুন্দর করা তৌফিক দান করেন তাদের মতো সততা এবং তাদের মতো পর্দা এবং তাদের মতো লজ্জা ইত্যাদি আমাদের মা বোনদের মধ্যে নিয়ে আসার জন্য তফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে শির্ক বিদাতের ফিতনা থেকে পাপের ফিতনা থেকে বেহায়া বেপার দহার ফিতনা থেকে আল্লাহ পাক নামাজ ত্যাগের ফিতনা থেকে সমস্ত রকমের দিন দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখেন হেফাজত করেন আমিন ওসল্লাহ মোহাম্মদ ওয়াল আলহি ওসাহাবি আজমাইন মোচের পানি হম দুই সপ্তাহ আগে বলেছি ছিলেন না বলিনি কি বলেছি বলেন তো দেখি এটা হচ্ছে রাহ মুসলিম জাহিলুন বলেছি মূর্খ মুসলিমের ফতুয়া এটি আমাদের সমাজের মূর্খ মুসলিমের ফতুয়া এটি বুঝলেন মোচের পানি হারাম কথাটি হচ্ছে মূর্খ মুসলিমের ফতুয়া আমাদের এসব কথাবার্তা জানি না কোথা থেকে এসছে আল্লাহ জানে খুঁজে পাওয়া যায় না এখনো যে কোথা থেকে এসছে সালাম মানে কাউকে সালাম দেওয়ার জন্য না না সালাম বলেন আপনার শুনতে ভুল করেন ওরা আরবদের মধ্যে একটা যেটা সালামের উত্তর দেওয়ার ক্ষেত্রে আলাইকুমটা আস্তে করে বলে ওয়ালাইকুম সালাম এরকম আসসালামটা জোরে বলে ওয়ালাইকুমটা আসতে বলে সেজন্য শোনা যায় না শুধু আসসালাম বলে না ভুল ধারণা এটা আমার পেটে ব্যথা তাই আমার জন্য দোয়া করবেন এক ভাই দোয়া চেয়েছেন পেটে ব্যথা আল্লাহ যেন সুস্থতা দান করেন আরো যেসব ভাইয়ের অসুস্থ রয়েছে এখানে হোক বা অন্য মুসলিম ভাইরা যেখানে রয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন আরোগ্যতা দান করেন আল্লাহ ফাকরবিন যেন গুনা খাতা মাফ করেন মনে রাখবেন যে অসুখ বিসুখ হলে গুনা খাতা মাফ হয় মর্যাদা উঁচু হয় সুতরাং অসুখ বিসুখ মাঝে মাঝে হওয়া ভালো এতে মানে হা হুতাশ করবেন না পেরেশান হবেন না আবার ধৈর্য ধরার চেষ্টা করতে হবে এতে সম্মান বাড়ে যে সামান্য গুণা খাতা হচ্ছে সেগুলি সব সাফ হয়ে যায় এবং ক্লিন হয়ে আল্লাহ পাকের কাছে আপনি যাবেন এটা ভালো আখেরাতের আজাব কবর আজাবের চাইতে দুনিয়ার কিছু এমনি ধাক্কা এগুলি স্বাভাবিক হওয়া ভালো জি অনেকে বলে জঙ্গে জামালে নাকি হয়তো আয়সারা জিয়া নেতৃত্বে দিয়েছেন এই সম্পর্কে ইনশাল্লাহ যদি শুনতে চান আগামী সপ্তাহে হয়তো আলোচনা করে দেবো ইনশাল্লাহ জি জি রব্বিল মুসাফ প্রশ্ন করেছে আমার ছেলেটা যে স্কুল আরবরা বলে যে কোরআনের রবের কসম মুসাফের রবের কসম যাই যাচ্ছে মুসাফ যদি বলে কপি মুসাফ মানে কপি ধরেন এটা কোরআন কোরআনের কপি তাহলে এটা সৃষ্টি কেন এতে কাগজ রয়েছে এতে কলমের কালি রয়েছে লিখা রয়েছে সুতরাং এটা সৃষ্টি মখলুক সুতরাং এখানে কোরআনের কসম করা যাবে না কোরআনের কসম করা শির্ক হয়ে যাবে এখানে কসম করতে হবে কিসের ও রব্বেল মোসাব কোরআনের রবের কসম আর যদি কোরআন মানে আপনি ধরেন করেন আর একটা অর্থ হচ্ছে কালামুল্লাহ আল্লাহর কালাম অর্থাৎ আলিফুল্লাহ মিমজালিকাল কিতাবুল্লাহ বাফি উদ্দালিল মুতাকিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন রহমান এই যে আল্লাহর কালামগুলি তো এটা হচ্ছে এটা মাখলুক না সৃষ্টি না এটা হচ্ছে আল্লাহর গুণ সুতরাং কেউ যদি এই অর্থে কোরআনের কালামুল্লাহর কসম করছি আমি আল্লাহর কালামের কসম বা আল কোরআনের কসম করছি তাহলে যায় কিন্তু এই ক্ষেত্রে আকিদা ঠিক থাকতে হবে কোরআনের কসম মানে আমি কোরআনের কপির কসম করছি কেউ যেতে পারে শির হয়ে যাবে এগুলি সূক্ষ্ম বিষয় রয়েছে যেগুলি জানার বিষয় আর আর একটি বিষয় সম্পর্কে সতর্ক করছি যে বেশি বেশি কসম করা ঠিক নয় আরবদের মধ্যে একটা বদ অভ্যাস রয়েছে ছোট খাদু ক্ষেত্রে বল্লা বল্লা করা এটা বদ অভ্যাস আগে থেকে চলে আসছে হয়তো এটা ঠিক নয় কসম করতে হবে প্রথম কথা সত্য কসম মিথ্যা নয় মিথ্যা কসম বড় কাবিরা গোনা এবং এর পরিণাম জাহান্নাম হাদিসে রয়েছে এমিনে কমুস মিথ্যা কসম খেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই আজকাল যদি কাউকে কসম দেওয়া হয় চুরি হয়ে গেছে ঘরে চুরি হয়ে গেছে মানে বাসাতে ব্যাচলার বাসা আছে চুরি হয়ে গেছে যদি কসম দিয়ে দেন তো খুশি যে কাজ হয়ে গেছে যে কসম দিয়ে পার হয়ে যাবো হ্যাঁ জাহান্নাম সোজা জাহান্নাম আর এমনিও কসম বেশি বেশি সত্য হলো যেখানে সেখানে শুধু কসম এত আল্লাহর নামকে হালকা করে দেওয়া ঠিক নয় সুতরাং কসম বেশি বেশি করা অপছন্দনীয় কাজ বরং অনেক সময় হারাম নাজাইজ কাজ হয়ে যাবে সুতরাং সাবধান যখন প্রয়োজন হবে খুব জরুরি তখনই কসম করবেন জি বাস কি প্রশ্ন আছে কই তো দেখি না তো ও আচ্ছা এক ভাই জিজ্ঞেস হজরত হানি নবীজির কে ছিলেন হানি বিনতে আবি তালেব আবু তালেবের মেয়ে উম্মে হানি অর্থাৎ নবী করিম সাল্লা সাল্লামের কে তাহলে হয় চাচাতো বোন আলী রাজি আল্লাহ তালানোর আপন বোন আলী রাজি আল্লাহ তালানোর আপন বোন উম্মে হানি صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين قال رسول الله صلى الله عليه وسلم لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم